হেরা সুলদাও না দেখা স্বপনে একবার তোমারি বিরহে কাদে মনটা সবা হেরা সুলদাও না দেখা স্বপনে একবার তোমারি বিরহে কাদে মনটা সবা হেরা দাও না দেখা স্বপনে একবার তোমারি বিরহে কাদে মনটা সবা ওই সোনার মাদিনায় মন চায় যেতে বারবার ওই সোনার মাদিনায় মন চায় যেতে বারবার ওই সোনার মাদিনায় মন চায় যেতে বারবার থাই শুয়ে মতেরি নবীজি আমার থাই শুয়ে মতেরি নবীজি আমার হেরাসুল দাও না দেখা স্বপনে একবার তোমারি বিরহে কাদে মনটা সবা হেরাসুল দাও না দেখা স্বপনে একবার তোমারি বিরহে কাদে মনটা সবার ওই সোনার মাদিনায় মন চাই যেতে বারবার ওই সোনার মাদিনায় মন চাই যেতে বারবার যেথায় শুয়ে রহ মতেরি নবীজি আমার যেথায় শুয়ে রহ মতেরি নবীজি আমার তুমি কামলিওয়ালা খোদার হাবিব উম্মতের কন্ডারি কিয়ামাতের ময়দানেতে থাকবে সেজদায় পড়ি তুমি থাকবে সেজদায় পড়ি তুমি কামলিওয়ালা খোদার হাবিব উম্মতের কন্ডারি কিয়ামাতের ময়দানেতে থাকবে সেজদায় পড়ি তুমি থাকবে সেজদায় পড়ি তুমি কামলিওয়ালা খোদার হাবিব উম্মতের কান্দারি কিয়ামাতের ময়দানেতে থাকবে সেজদায় পড়ি তুমি থাকবে সেজদায় পড়ি তোমার সফায়ত ছাড়া কে হো তোমার সফায়ত ছাড়া কে হো তোমার সফায়ত ছাড়া কে হো হতে পারবে না যে পার ওই সোনার মাদিনায় মন চাই যেতে বারবার ওই সোনার মাদিনায় মন চাই যেতে বারবার হেরা সুলতাও না দেখা স্বপনে একবার তোমারি বিরহে কাদে মনটা সবার হেরা সুলতাও না দেখা স্বপনে একবার তোমারি বিরহে কাদে মনটা সবার ওই সোনার মাদিনায় মন চাই যেতে বারবার ওই সোনার মাদিনায় মন চাই যেতে বারবার যেথায় শুয়ে রহমতেরি নবীজি আমার থাই শুয়ে রহমতেরি নবীজি আমার তুমি রহমত হয়ে এসেছো এই দুনিয়ার বুকে পেল শান্তির ঠিকান যারা মর্ত ধুকে ধুকে তুমি রহমত হয়ে এসেছো এই দুনিয়ার বুকে পেল শান্তির ঠিকান যারা মর্ত ধুকে ধুকে তুমি রহমত হয়ে এসেছো এই দুনিয়ার বুকে পেল শান্তির ঠিকান যারা মর্ত ধুকে ধুকে তোমার দেখা পেতে পাগল তোমার দেখা পেতে পাগল তোমার দেখা পেতে পাগল মনটা যে সবার ওই সোনার মাদিনায় মন চাই যেতে বারবার ওই সোনার মাদিনায় মন চাই যেতে বারবার হেরাসুল দাও না দেখা স্বপনে একবার তোমারি বিরহে কাদে মনটা সবা হেরা দাও না দেখা স্বপনে একবার তোমারি বিরহে কাদে মনটা সবা ওই সোনার মাদিনায় মন চাই যেতে বারবার ওই সোনার মাদিনায় মন চাই যেতে বারবার যেথায় শুয়ে রহমতেরি নবীজি আমার যেথায় শুয়ে রহমতেরি নবীজি আমার যেথায় শুয়ে রহমতেরি নবীজি আমার যেথায় শুয়ে রহমতেরি নবীজি